মানবতা সমাধান السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم إن الساعة لا آتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأل عن الشر مخافة إدركاني إلى آخر الحديث রাহুল বুখারি মুসলিম সম্মানিত পিস টিভির দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলি ওসাল্লাম আমাদের বক্তব্যের বিষয় কেয়ামাতের পূর্ব লক্ষণ কেয়ামাতের পূর্ব লক্ষণ সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ কেয়ামত অর্থ এই সংঘটিত হওয়া আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন একদিন পৃথিবীকে ধ্বংস করবেন যেই দিন পৃথিবীকে ধ্বংস করবেন সেই দিনই হচ্ছে কেয়ামত কেয়ামতের আরও অনেক নাম রয়েছে যেমন এমল আখের শেষ দিন যেমন এম এমসাখা বিকট ধ্বনির দিন এমতামতিল কোবরা বড় বিপদের দিন ইয়ামুল ঈদ ভয়াবহ অবস্থার দিন অনেক নাম তার দেখা যায় তেয়ামাত অবশ্যই জুমার দিন হবে আবু হরাইরা রাজি আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খৈরু ইয়মিন তালাত আলাইহি শামস ইয়মুল জুমা যেসব দিনগুলির উপরে সূর্য উদিত হয় তার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিনে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এই জুমার দিনেই আল্লাহ তালা আদমকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই জুমার দিনে আল্লাহ তালা আদমকে জান্নাত থেকে বের করেছেন এই জুমার দিনে কেয়ামাত ঘটবে বখাই মুসলিম আমরা এ মর্মে চূড়ান্তভাবে অবগত হচ্ছি যে অবশ্যই কেয়ামাত জুমার দিন হবে আমরা কেয়ামাতের পূর্ব লক্ষণ সম্পর্কে অবগত হলে এই কঠিন ও জটিল দিনের ব্যাপারে কিছু আমাদের প্রস্তুতি গ্রহণ করা সহজ হবে এমন কতগুলি পূর্ব লক্ষণ রয়েছে যেগুলি মানুষের জানা একান্ত জরুরি যার বিনিময়ে মানুষ সে কেয়ামতের বাস্তব অবস্থাকে জানবে বুঝবে কেননা কবর যত জটিল কেয়ামাত তার চেয়ে অনেক অনেক বেশি জটিল কেয়ামাত যত জটিল জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন কাজেই কেয়ামাতের পূর্ব লক্ষণ অবগত হলে আমরা সেভাবে আল্লাহর ভয়ে ভীতু হয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারবো এই মর্মে আল্লাহ তালা বলেন নিশ্চয় কেয়ামত একদিন আসবেই যাতে কোনো সন্দেহ নেই যাতে সন্দেহের কোনো অবকাশ নেই এটাই চূড়ান্ত কেয়ামত একদিন ঘটবেই কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না অধিকাংশ মানুষ এটাকে বিশ্বাস করে না অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করতে চায় না এর ভয়াবহতাকে বুঝতে চায় না যেটা চাওয়া ও জানা উচিত হোজাই ফরজি আল্লাহ তালাহ বলেন জনগণ রসুল সাল আলাই আসাল্লামকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে অকুন্ত আস আলহু আর আমি জিজ্ঞাসা করতাম রসুল সাল্লাহ সাল্লামকে আনিস অকল্যাণ ক্ষতি বিপদ সম্পর্কে মাখাফাত আয়ুদরে কানি এই ভয়ে যে কখন আমাকে বিপদ ধরে নিতে পারে কখন আমি এই ভয়াবহ বিপদে পড়ে যেতে পারি এই জন্য আমি ফেতনা সম্পর্কে বিপদ সম্পর্কে জানতে চাইতাম একদিন আমি বললাম আল্লাহ রসুল ইন্না কুন্না ফি জাহেলিয়তুনা শারিন আমরা ছিলাম পাপের মধ্যে আমরা ছিলাম অজ্ঞতার মধ্যে আমরা ছিলাম অনিষ্ঠের মধ্যে ফাজান আল্লাহ তালা বেহাদ আল খেরে আল্লাহ তালা আমাদেরকে কল্যাণ দিয়েছেন দিন ইসলাম দিয়েছেন আমরা এখন একটা ভালো পথে আছি আমরা এখন ইসলাম পেয়েছি আমরা এখন কোরআনের মতো গ্রন্থকে পেয়েছি হাল বাদা হাদ আল মিন শারিন আল্লাহর নবী এই কল্যাণের পরে কি খারাপ আসবে এই কল্যাণের পরে কি ওই অনিষ্ট আসবে রাসুল সাল্লি সাল্লাম বললেন না হ্যাঁ এই কল্যাণের পরে খারাপ আসবে এই কল্যাণের পরে অনিষ্ট আসবে আমি বললাম আল্লাহ রসুল হাল বাদা দালিকা শারমিন খাইরিন তো ওই অনিষ্ঠের পরে কি কোনো কল্যাণ আসবে ওই বিপদের পরে কি কল্যাণ আসবে ওই অন্যায়ের পরে কি কোনো কল্যাণ আসবে কারা নাম হ্যাঁ ওই অনিষ্ঠের পরেও কল্যাণ আসবে তবে ফিহে দেখানুন সেটা হবে ঘোলাটে সেটা হবে অস্পষ্ট আমি বললাম অমা হু আল্লাহ রসুল ঘোলাটে কি অস্পষ্ট কি ইসলাম কি ঘোলাটে হতে পারে ইসলাম কি অস্পষ্ট হতে পারে আল্লাহ রসুল বললেন শোনো কমন ইয়াস্তান্ন আবেগায় রে সন্ন্যাতি হাদিয়েতি জনগণ আমার সোননাথকে ছেড়ে দিয়ে অন্য সোননাথ ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোননাথ জনগণ আমার আদর্শকে ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ তার ভূমিনমতন কেরো তুমি সেই সম্প্রদায়কে দেখে বুঝতে পারবে চিনতে পারবে এখানে আমাদের একটি জানা জরুরি যে আল্লাহর নবী বললেন আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোননাথ গ্রহণ করবে আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ আমরা এখানে বিষয়টি এইভাবে স্পষ্ট করতে পারি যে দু একটি রাসুলের সোননাথকে ছেড়ে দিয়ে মানুষ বিকল্প সোননাথ গ্রহণ করেছে বললে আমরা বুঝতে পারবো যেমন আঙ্গুলের তাসবি গণনা করা রাসুলের সোননাথ আল্লাহর নবী বলেন তোমরা ডান হাতের আঙ্গুলে তাসবি গণনা করো বিচারের কাঠগড়াতে আঙ্গুল কথা বলবে এটা রাসুলের সোননাথ মানুষ সেই সোননাথ ছেড়ে দিয়ে তাসবি দানায় তাসবি গণনা করে অথচ তাসবি দানা বিচারের কাঠগড়াতে কথা বলবে না তাসবি দানা বিচারের কাঠগড়াতে তার পক্ষে কথা বলবে না ঠিক অনুরূপী বহু আদর্শ আছে যে আদর্শ আমরা গ্রহণ করেছি যেটা রাসুলের আদর্শ নয় যেমন আমরা মোবাইল ফোনের রিং হলে মোবাইল ফোন অন করে হ্যালো বলি অথচ রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম এই জায়গাতে সালাম ব্যবহার করেছেন যেটা রাসুলের আদর্শ সেটা ত্যাগ করে আমরা অন্য একটা বিকল্প গ্রহণ করেছি যেমন খাওয়ার খেতে বসলে পড়ে গেলে আমরা একজন উঠাতে যাই এটা হলো রাসুলের আদর্শ কিন্তু আর একজন রিডি করে সেটাকে না করে এটা ঠিক নয় এটা রাসুলের আদর্শ নয় পড়ে গেছে ওটাকে তুলে নিতে হবে এটাই রাসুলের আদর্শ আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা রাসুলের আদর্শকে ছেড়ে দিয়ে বিকল্প অন্য আদর্শ গ্রহণ করেছি অসংখ্য আদর্শ রয়েছে যেগুলি রাসুলের নয় মানুষ আল্লাহ রাসুলের আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শকে গ্রহণ করেছে এই কথাই আল্লাহর নবী বলছেন যে আমার সোননাথকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করবে আমার আদর্শকে ছেড়ে দিয়ে বিকল্প আদর্শ গ্রহণ করবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে এই বিষয়ে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা আনন্দা বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিক আল সকল সৃষ্টি জগতের মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের মণিমুক্তা আবু হুরাইরা আল্লাহ আনহু ও আবু সাইদ রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মুসলিমদের প্রতি পৌঁছে না কোনো বিপদ কোনো রোগ কোনো ভাবনা কোনো চিন্তা কোনো কষ্ট বা কোনো দুঃখ এমনকি ফোটে না তার শরীরে কোনো কাঁটা যার দ্বারা তার গোনাসমূহ আল্লাহ মাফ করেন না সহি বুখারি সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায় হাদিস সংখ্যা পাঁচ হাজার ছশো বিয়াল্লিশ সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে সত্যবাদী ও ন্যায় পরায়ণ হতে সাহস লাগে সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন তা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষামূলক অথবা ধর্মীয় যাই হোক না কেন যুক্তিপূর্ণ পরিষ্কার উত্তর পেতে হলে দেখুন আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন প্রশ্ন করা সাহস করুন দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিরতির পরে আপনাদেরকে স্বাগতম জানাই বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আমি আবারও জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী হাল এই ঘোলাটে ভালোর পরে কি কোনো খারাপ আসবে এই ঘোলাটে কল্যাণের পরে কি কোনো খারাপ আসবে তারা নাম তিনি বলেন হ্যাঁ দোয়াতুনল আবু আবে জাহান্নাম আহ্বায়করা থাকবে জাহান নামের দরজায় যারা দিনের দাওয়াত দিবে যারা দিনের প্রচার করবে তারাই থাকবে জাহান নামের দরজায় মানা যাবাহুম এলাইহা কাজা ফুহ ফিহা যারা তাদের ডাকে সাড়া দিবে তারাকে তারা জাহান নামে প্রবেশ করাবে যে ব্যক্তি এই সব আহ্বায়কের ডাকে সাড়া দিবে তারা তাদেরকে জাহান নামে প্রবেশ করাবে এই বাক্য বড় কঠিন ও জটিল যারা দিনের প্রচার করছে তারাই জাহান নামের দরজায় তাই হোজাই ফাজি আল্লাহ তালানো বলেন আল্লাহর নবী সিফুমলানা বিষয়টি আমাদের কাছে আরও স্পষ্ট করে বলেন যারা দিন প্রচার করছে যারা সমাজের দায়িত্বশীল যারা আলেমলমা তারাই যদি জাহান নামের দরজাই থাকে তাহলে আমরা হক পাবো কি করে হকটা কিভাবে কোথায় পাব আপনি একটু তাদের পরিচয় দিন তখন আল্লাহ রসুল বললেন হুমিন জিলদাতে না এত কাল্লামুন হবে আলসেনাতে না তারা হবে মুসলমান তারা আমাদের ভাষাতেই কথা বলবে যারা জাহান নামের দরজায় থেকে ভুল পথে থেকে জনগণকে ইসলামের দাওয়াত দিবে তারা হবে সব মুসলমান কেউ ইহুদি হবে না কেউ খ্রিস্টান হবে না কেউ হিন্দু হবে না সবাই হবে মুসলমান আর সবাই কোরআনের আয়াত পড়ে দাওয়াত দিবে সবাই হাদিস পড়ে দাওয়াত দিবে এই বাক্য জাতির জন্য খুবই জটিল ও কঠিন এই বাক্যের সারমর্ম জাতির জন্য খুব জটিল ও কঠিন প্রত্যেক মানুষের জন্য এটা জরুরি রাসুলের এই বাক্য জানবে ও বুঝবে হজাইফরাজি আল্লাহ তালানো বলছেন আল্লাহ নবী আপনি একটু তাদের বিষয়টি আরো স্পষ্ট বলেন আমরা এখন কি করবো আপনি যেভাবে বললেন তাহলে আমাদের জন্য তো খুব বিপদ আমরা এখন কি করতে পারি তখন আল্লাহর নবী বললেন হোজাইফা তোমরা ওই সময়তে একটি ইসলামী দলকে গ্রহণ করো ইসলামী মুসলিম দল নেতাকে গ্রহণ করো হোজাই রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী ফাইনাম জামাতুন ওলে ইমাম যদি এরকম জামাত না থাকে এরকম দল নেতা যদি না থাকে তাহলে আমাদের করণীয় কি আমরা কি করতে পারি তখন আল্লাহ রসুল বললেন হোজাইফা যদি বুঝতে না পারো হক দল যদি বুঝতে না পারো হক দলনেতা তাহলে সব দলকে পরিত্যাগ করো হোজাইফা সব দলনেতাকে পরিত্যাগ করো ওয়ান সাজারাতিন গাছের আড়ে লুকিয়ে থেকে যাও ওখানেই মারা যাও এটাই ঠিক কিন্তু ভ্রান্ত দলের সাথে থাকো না ভ্রান্ত দলের নেতার সাথে থাকো না হাদিসটি বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মন্ডলী আমরা এ হাদিস থেকে অনেক শিক্ষণীয় পথ গ্রহণ করতে পারি প্রথম পথ আমরা এখানে এভাবে নিতে পারি যে ইসলাম মানুষের জন্য কল্যাণকর ইসলামের পূর্বে মানুষ ছিল অন্যায়ের মধ্যে অনিষ্টের মধ্যে জাহেলিয়াতের মধ্যে কোরআন মানুষের জন্য কল্যাণকর এরপরে আমরা বুঝতে পারছি আল্লাহর নবীর ভাষায় এই কল্যাণের পরে অকল্যাণ আসবে মানুষ বিপদে পড়বে মানুষ বহুল পথে চলবে মানুষ রাসুলের সোননাথকে ত্যাগ করে অন্য সোননাথ গ্রহণ করবে এর পরের বাক্যে বুঝতে পারলাম যে এই বিপদের পরে এই অনিষ্টের পরে ইসলাম আসবে তবে ঘোলাটে সেই ঘোলাটে ইসলাম হচ্ছে রাসুলের সোননাথকে ছেড়ে অন্য সুন্নাত গ্রহণ করা রাসুলের আদর্শকে ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করা এর পরেও যেটা বিপজ্জনক পরিস্থিতি সেটা হচ্ছে দলনেতা ভ্রান্ত হওয়া ইসলামের দলনেতাই যদি ভ্রান্ত হয় তাহলে জনগণ হক পাবে কি করে আল্লাহ রসুল খুব কঠিনভাবে বললেন দলনেতারা নিজেই জাহান্নামি এই বাক্য থেকে বুঝে নিতে হবে অনেক দলনেতা নিজেই জাহান্নামি হয়ে জনগণকে ধর্মের নামে ডাক দিবে সবাই জাহান্নামি এ কথা আমরা বলি না কেননা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হক কেয়ামাত পর্যন্ত থাকবে হক দলনেতাও কেয়ামাত পর্যন্ত থাকবে তবে রাসুলের এই বাক্যে বুঝতে হচ্ছে আমাদেরকে এইভাবে যে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে পরের বাক্যে আমরা এটাও বুঝলাম আল্লা নবী বললেন তোমরা একটা দলের সাথে থাকো তোমরা একটা দলনেতাকে গ্রহণ করো এখান থেকে বোঝা যাচ্ছে প্রত্যেক যেই ব্যক্তি ইসলামী দলের সাথে আছে তাকে খুঁজে বের করতে হবে যাচাই করতে হবে আমি যে আছি সেটা ঠিক আছে কিনা আমি যে নেতাকে গ্রহণ করেছি সেটা ঠিক আছে কিনা যদি না থাকে তাহলে আমাকে ছেড়ে দিয়ে গাছের আড়ে লুকিয়ে থাকতে হবে দল অনেক হয়ে যাওয়া কেয়ামাতের লক্ষণ দল নেতা ভ্রান্ত হওয়া কেয়ামাতের লক্ষণ এই জন্যই আল্লাহর নবী বললেন তোমরা সঠিক দল গ্রহণ করো সঠিক দলনেতা গ্রহণ করো সম্মানিত দর্শক মণ্ডলী বোখারি মুসলিমের হাদিস থেকে আমাদের জরুরি গ্রহণীয় আমরা প্রত্যেক পৃথিবীতে যারা আছি কোনো না কোনো দলের সাথে জড়িত আছি অবশ্যই আমাদের উচিত হবে যেহেতু অনেক দল হওয়া কেয়ামাতের লক্ষণ ভ্রান্ত পথে দলনেতা থাকা কেয়ামাতের লক্ষণ কাজেই আমাদেরকে অবশ্যই অবশ্যই বিদ্যা বুদ্ধি দিয়ে পরামর্শ নিয়ে খুঁজে বের করতে হবে হক দল হক নেতা হোজাই রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর পরেও বললেন ইয়াকুন মিম্বাদি আইম্মা আমার পরে কতগুলি দল নেতা হবে আমার পরে কতগুলি আলেম ওলমা হবে লাহে হোদায়া যারা আমাদের আদর্শকে গ্রহণ করবে না না বে সন্নাতি যারা আমার সুন্নাতকে গ্রহণ করবে না ফিহিম রেজালুন কুলুবহুম কুলুবুসায়াতিন ফি ইনস তাদের মধ্যে কতগুলি মানুষ থাকবে যাদের অন্তর হবে শয়তানের অন্তর মানুষের আকৃতিতে এই বাক্য কি কঠিন নয় এই বাক্য কি জাতির জন্য জটিল নয় একজন দলনেতা মানুষের আকৃতিতে থাকবে অথচ তার অন্তর হবে শয়তানের অন্তর রাসুল বলেছেন অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে কে ইসলামের দাওয়াত দেয় অথচ সে নিজে ইসলাম মানে না কে ধর্মের কথা বলে অথচ সে ইসলামকে মূল্যায়ন করে না তাহলে বুঝে নিতে হবে এরকম দিন প্রচারক এরকম দলনেতা এমন ব্যক্তি যার অন্তর হচ্ছে শয়তানের অন্তর আনাস রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আসরাতি সাত আই জাহাল শারবুল খামর ওয়াকিল্লা রেজাল লে খামসিনা এমনকি একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কেয়ামাতের অনেক লক্ষণ তার এই হাদিসে কিছু লক্ষণ আল্লাহর নবী বলছেন যে ইর ফল বিদ্যে উঠে যাবে মানুষের কাছে বিদ্যা থাকবে না ওয়াকসোরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে আমরা দেখছি দশ বছর পূর্বে আমাদের এলাকাতে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে অনেক বেশি বিশ বছর পূর্বে যত শিক্ষিত নারী পুরুষ ছিল তার চেয়ে আজকে অনেক বেশি কিন্তু আল্লাহর নবী বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তিনি অন্য এক বর্ণনায় বলেন জাহাল মূর্খতা বর্ষণ হবে আমরা জানি বৃষ্টি বর্ষণ হয় কিন্তু আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে বিষয়টি খুব কঠিন বিশ্বাস করুন সম্মানিত দর্শক মণ্ডলী অবশ্যই যারা আমরা আজকে নিজেকে শিক্ষিত মনে করছি যারা আমরা জাতির কাছে শিক্ষিত শিক্ষিতা বলে পরিচিত হচ্ছি এরা প্রকৃত পক্ষে শিক্ষিত নয় কেন না আমরা হক জানি তো হক মানি না কেন তাহলে বুঝতে হবে এটা প্রকৃত শিক্ষা নয় শিক্ষা মানুষের কল্যাণ নিয়ে আসে মানুষের অকল্যাণ নিয়ে আসে না একজন নারী উচ্চ শিক্ষা অর্জন করার পরে একটা বড় শিক্ষিতা হওয়ার পরে নগ্ন হয়ে চলে তাহলে কি আল্লাহর নবী বলবেন তাকে সে শিক্ষিতা তাহলে কি যারা ধর্মকে মানে বুঝে তারা তাকে কি শিক্ষিতা বলবে একজন নারী উচ্চ শিক্ষিতা হওয়ার পরে জাতিকে পাপের দিকে ঠেলে দিয়ে বিপদের দিকে ঠেলে দিয়ে শিক্ষিতা হয় কি একজন মানুষ উচ্চ শিক্ষা অর্জন করার পরে সুদ খাই তাহলে কি আল্লাহ রসুল তাকে শিক্ষিত বলবেন তাই তো আল্লাহ নবী বলছেন ইরফল ফল বিদ্যা উঠে যাবে ওয়াকসরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে মূর্খতা বর্ষণ হবে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ রসুলের এই বাক্যটি আমাদের বোঝা খুবই উচিত আল্লাহ রসুল পরের বাক্যে বলছেন ওয়াকসরা সার্বুল খাম্র নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বিষয় আমাদের সময় সাপেক্ষে আলোচনা হবে আমরা এখানে এতটুকু বলতে চাই যে মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে এর নাম তো অনেক নাম রাখা হবে মানুষ সেগুলি পান করবে আল্লাহ রসুল বলছেন ওয়াকিল্লা রেজাল পুরুষ কমে যাবে সমাজে ধীরে ধীরে ধীরে ধীরে পুরুষ কমতে থাকবে ওয়াকসরান নেশা নারী বেশি হয়ে যাবে নারী বেশি হয়ে যাওয়া কেয়ামাতের লক্ষণ পুরুষ কমে যাওয়া কেয়ামাতের লক্ষণ এমন কি আল্লাহ রসুল বলছেন বেশি হতে হতে একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী আল্লাহ রসুল বললেন অত্র হাদিসে কেয়ামাতের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাওয়া কেয়ামাতের লক্ষণ হচ্ছে মূর্খতা বেড়ে যাওয়া কেয়ামাতের লক্ষণ হচ্ছে নেশাদার দ্রব্য বেড়ে যাওয়া নেশাদার দ্রব্য পানকারীর সংখ্যা বেড়ে যাওয়া পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া সম্মানিত দর্শক মন্ডলী অত্র হাদিসে আমাদের অনেক শিক্ষণীয় রয়েছে তার জরুরি শিক্ষণীয় যে এই জিনিসগুলিকে আমাদেরকে জেনে বুঝে ভেবে নিতে হবে এইগুলি হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ এইগুলি হচ্ছে পৃথিবী ধ্বংসের চিহ্ন এগুলি জেনে বুঝে এইগুলি থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে যেটা প্রকৃত শিক্ষা যেটা প্রকৃত বিদ্যা সেটা অর্জন করার চেষ্টা করতে হবে যে বিদ্যা জাতির জন্য কল্যাণকর যে বিদ্যা নিজের জন্য কল্যাণকর সেই বিদ্যায় অর্জন করতে হবে নেশাদার দ্রব্য ত্যাগ করতে হবে আল্লাহ তোমার দরবারে আমরা দোয়া করি আমরা প্রার্থনা করি আমরা অবুজ তুমি আমাদের কল্যাণ দাও তুমি আমাদের উপযুক্ত বিদ্যা দাও তোমার দরবারে এই দোয়া এই দাবি এই দাওয়া রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সুবাহানাক আল্লাহ হামদিকা আশহাদ আল্লাহ ইল্লা আন্তা আস্তাক ফেরুকা অতুবিলাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায়